জন্নাতের দ্বার খুলে যায় জন্নাতের দ্বার খুলে যায় এমনই এক মাসে জন্নাতের দ্বার খুলে যায় এমনই এক মাসে যে মাসে তালা লাগায় জাহান্নামের সব রোজায় যে মাসে তালা লাগায় জাহান্নামের সব দরজায় নাজাতের বাণী নিয়ে কোরআন নেমে আসে নাজাতের বাণী নিয়ে কোরআন নেমে আসে কোরআনের জন্য হলো এ মাস এত দামি তার সবই জানেন প্রভু তিনি অন্তর্জামি কোরআনের জন্য হলো এ মাস এত দামি তার সবই জানেন প্রভু তিনি অন্তর্জামি কোরআনের হুকুম পালন জীবনের শ্রেষ্ঠ লালন কোরআনের হুকুম পালন জীবনের শ্রেষ্ঠ লালন সত্যিকারের মুসলিম থাকে কোরআনের পাশে সত্যিকারে মুসলিম থাকে কোরআনের পাশে যে রাতে এলো কোরআন সে রাত হলো সেরা মর্যাদায় হাজার মাসের চাদর সে ঘেরা যে রাতে এলো কোরআন সে রাত হলো সেরা মর্যাদায় হাজার মাসের চাদর সে ঘেরা রাসুলের কোরআন মানা সবারই আছে জানা রাসুলের কোরআন মানা সবারই আছে জানা সেভাবেই মানলে কোরআন কল্যাণ নেমে আসে সেভাবেই মানলে কোরআন কল্যাণ নেমে আসে জান্নাতের দ্বার খুলে যায় জান্নাতের দ্বার খুলে যায় এমনই এক মাসে জান্নাতের দ্বার খুলে যায় এমনই এক মাসে যে মাসে তালা লাগায় জাহান্নামের সব দরজায় যে মাসে তালা লাগায় জাহান্নাম সব দরজায় নাজাতের বাণী নিয়ে কোরআন নেমে আসে নাজাতের বাণী নিয়ে কোরআন নেমে আসে নাজাতের বাণী নিয়ে কোরআন নেমে আসে নাজাতের বাণী নিয়ে কোরআন নেমে আসে